আবু জুহাইফা রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমি নাবি সাল্লাহ আলাইসাল্লামকে দেখেছি হাসান ইবনু আলী রদিল্লাহ তাল্লাহ্ন ছিলেন তারই সদৃশ রাবি বলেন আমি আবু জুহাইফাকে বললাম আপনি নাবি সাল্লাহ আলাইসাল্লাম এর বর্ণনা দিন তিনি বললেন নাবি সাল্লাহ আলাইসাল্লাম গৌর বর্ণের ছিলেন কালো কেশরাজির মধ্যে সামান্য সাদা চুলো ছিল তিনি তেরোটি সবল উটনি আমাদেরকে দেয়ার আদেশ দিয়েছিলেন কিন্তু আমাদের হাতে আসার আগেই নাবি সাল্লাহ আলাইসাল্লাম এর মৃত্যু হয়